সারা মদিনায় খবর ছড়িয়ে পড়েছে উহুদ যুদ্ধে মুসলমানদের অনেক ক্ষয়ক্ষতির খবর মদিনার ঘরে ঘরে পৌঁছে গেছে পুরুষ যুবক যারা ছিলেন তারা সবাই যুদ্ধে চলে গেছেন মদিনা শহরে তখন শুধু ছিল বাচ্চা শিশু আর মহিলা উহুদ যুদ্ধের সংবাদ পাওয়ার পর মদিনার ঘরে ঘরে কান্নার রোল পড়ে গেছে দুঃখ বেদনা আর শঙ্কায় সবাই অস্থির বহু মহিলা বাড়ির ভেতর থেকে বের হয়ে পড়েন রাস্তায় এসে অপেক্ষা করতে থাকেন কার কি অবস্থা হয়েছে কে জানে মুসলমানদের কাফেলা ফিরে এলে সচক্ষে দেখতে হবে কারো বাবা যুদ্ধে গেছেন কারো ভাই গেছেন কারো সন্তান সবাই তো আর সুস্থ শরীরে ফিরে আসবেন না যুদ্ধে অনেকেই শহীদ হয়েছেন অনেকেই জখম হয়েছেন সেই জন্যই মদিনার রাস্তায় এসে মহিলারা ভিড় করেছে সবাই অপেক্ষা করছেন কখন কাফেলা ফিরবে কখন যুদ্ধের আসল খবর পাওয়া যাবে ভিড় থেকে একজন মহিলা বের হয়ে এলেন মদিনার রাস্তা ধরে উহুদ প্রান্তরের দিকে ছুটছেন শহরের শেষ প্রান্তে এসে মহিলা দাঁড়ালেন দূরে দেখা যাচ্ছে মুসলমানদের কাফেলা এগিয়ে আসছে মহিলা দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন প্রথম যে দলটির সাথে মহিলার সাক্ষাৎ হল মহিলা তাদের জিজ্ঞাসা করলেন তোমরা বলতে পারো রসুল সাল্লাহ আলী সাল্লাম কেমন আছেন দলের লোকজন তার কথার কোনো জবাব দিলেন না দলের মাঝখান থেকে একজন জানালেন আপনার বাবা শহীদ হয়ে গেছেন মহিলা ভাবগম্ভীর কণ্ঠে বললেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তারপর মহিলা আবারও প্রশ্ন করলেন তোমরা বলো না রসুল সাল্লাহ আলী হোসাল্লাম কেমন আছেন দলের মাঝখান থেকে আরেকজন বললেন আপনার স্বামী শহীদ হয়ে গেছেন মহিলা আবারও ধীরস্থির কণ্ঠে পড়লেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মহিলা কান্নায় ভেঙে পড়লেন না ব্যথা বেদনায় মুশড়ে পড়লেন না বরং সেই মহিলা আরেকবার জিজ্ঞাসা করলেন তোমরা আমাকে বলো আল্লাহর রসুল কেমন আছেন দলের মধ্য থেকে এবার আরেকজন বললেন আপনার ছেলে শহীদ হয়ে গেছেন মহিলা আবারও ভারী কণ্ঠে উচ্চারণ করলেন ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন ছেলের মৃত্যু সম্পর্কে মহিলা কাউকে কোনো প্রশ্ন করলেন না মহিলা আরও একবার প্রশ্ন করলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম কেমন আছেন এবার একজন জবাব দিলেন আপনার ভাই শহীদ হয়ে গেছেন মহিলা এবারও ব্যথিত কণ্ঠে পড়লেন ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন ভাইয়ের কোনো খবর মহিলা জানতে চাইলেন না মহিলা যেন তার আসল প্রশ্নেরই জবাব পাচ্ছেন না আসল সংবাদই জানতে পারছেন না পরপর প্রশ্ন করেও আসল খবর পাওয়া যাচ্ছে না কিন্তু সেই খবর যে পেতেই হবে তাই শেষ পর্যন্ত মহিলা প্রশ্ন করলেন অন্য কোনো সংবাদ নয় তোমরা আগে জানাও আমাদের প্রিয় নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম কেমন আছেন দলের মধ্যে যে কজন সাহাবি ছিলেন যে কজন সাহাবির সঙ্গে মহিলার সাক্ষাৎ হয়েছে সবাই অবাক হয়ে গেছেন মহিলা তার বাবার মৃত্যু সংবাদ শুনলেন শুনলেন স্বামীর মৃত্যু সংবাদ ছেলের মৃত্যু সংবাদও শুনলেন ভাইয়ের মৃত্যু সংবাদ শুনলেন সামান্য মুশড়ে পড়লেন না দুঃখে কাতর হলেন না উল্টো প্রশ্ন করে চলেছেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম কেমন আছেন রসুল সাল্লাহ আলী ওসাল্লামের খবর শোনার জন্য মহিলা যেন মরিয়া হয়ে উঠছেন দুনিয়ার সব কিছুই এই মহিলার কাছে তুচ্ছ হয়ে গেছে রাসুলের প্রতি কি পবিত্র ভালোবাসা কি বিপুল শ্রদ্ধা মহিলার শেষ প্রশ্নের জবাবে দলের অনেকেই উত্তর দিলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম নিরাপদ আছেন তিনি পেছনে আসছেন মহিলা যেন আরো বেকুল হয়ে উঠলেন অস্থির হয়ে গেলেন বললেন তোমরা আমাকে বলো তিনি কোথায় আছেন সাহাবিগণ পেছনের একটি দলের দিকে ইঙ্গিত করে বললেন সেই দলের মধ্যেই রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম আছেন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মহিলা ছুটতে লাগলেন ছুটতে ছুটতে গিয়ে সেই দলটির সামনে দাঁড়ালেন দেখলেন সবার মাঝখানে সওয়ালিতে চড়ে রসুল সাল্লাহ আলী হাসাল্লাম এগিয়ে আসছেন রসুল সাল্লাহ আলী হাসাল্লামকে দেখতে পেয়ে মহিলার হৃদয় মন বেকারার হয়ে গেল এক দৌড়ে গিয়ে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের সামনে দাঁড়ালেন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের গায়ের চাদর জড়িয়ে ধরলেন তারপর আবেগ আপ্লুত কণ্ঠে বললেন ইয়া রসুল আল্লাহ আমার মা বাবা আপনার জন্য উৎসর্গিত হোক আমি আপনার জন্য চিন্তায় চিন্তায় যার পরনায় পেরেশান হয়ে যাচ্ছিলাম আপনি যখন জীবিত আর নিরাপদে আছেন তখন আমি আর কারো মৃত্যুর পরোয়া করি না রসুল সাল্লাহ আলী হোসাল্লাম তাকে সান্ত্বনা দিলেন যুদ্ধ ফেরত সাহাবিগণ পিতাহারা স্বামীহারা সন্তানহারা ভাইহারা এই মহিলার রাসুলের প্রতি এমন ভক্তি আর ভালোবাসা দেখে অভিভূত হয়ে গেলেন